পিস টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত আসসালাম আলা মাল্লা নবী বাদা সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা সত্য মিথ্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা শুনছেন সত্য মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় সত্য মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় সত্য মানুষকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় সত্য মানুষের সম্মানকে বৃদ্ধি করে দেয় মিথ্যা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় মিথ্যা মানুষকে জাহান নামের পথে নিয়ে যায় মিথ্যার ফলাফল জাহান নাম আমরা সত্য মিথ্যা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বিগত পর্বে একটি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলাম সেটা আয়েসার জিয়াল্লাহ তাল আনহার আলোচনা আপনাদের যদি অস্পষ্টতা থাকে তাহলে আবারও সে বিষয়টি আপনারা সামনে নিয়ে এসে বা পরবর্তীতে যখন আবার প্রচার হবে তখন এটা একটু দেখে নেবেন আয়েস আল্লাহ তালা আনহাতো বললেন যে আমার ধৈর্য এখন ইসুপের ধৈর্য সাবরি কা সাবরে আবে ইসু এইভাবে দিন যায় রাত্রি যায় একদিন দেখলাম রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম আমাদের বাসায় আসলেন আমাদের বাসায় এসে প্রথমে তিনি আমাদের খবর আদি জানতে চাইলেন এরপরে তিনি বাইরে চলে গেলেন আবার ভিতরে ঢুকলেন আবার খুশি চেহারায় ভিতরে ঢুকে তিনি সুসংবাদ দিলেন আয়েশার নামে আয়াত নাজেল হয়ে গেছে আয়েশার উপরে এটা মিথ্যে অপবাদ লাগানো হয়েছে তখন আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালানো এবং আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালানোর স্ত্রী আয়েশাকে বলেন আয়েশা তুমি তোমার স্বামীর কাছে যাও বিষয়টি সেখানে পেশ করো আয়সারাজি আল্লাহ আনা বললেন আমি সেখানে যাব কেন আমি সে আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমাকে এই বিপদ থেকে রক্ষা করেছেন এই বিপদকে হিসাব করে আমি আজ তেইশ দিন যাবত আমার চোখে আমি সুরমা লাগাইনি মানে সর্বদা আমার দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরছে আমার ওপরে অপবাদ লাগিয়েছে মানুষ এই অপবাদের ব্যাপার আল্লাহ রসুল কিছু বলেননি আমার সেখানে যাওয়ার কি আছে যে আল্লাহ তালা আমাকে মুক্ত করেছেন সে আল্লাহর আমি সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদের সামনে আরেকটি মিথ্যে সত্যের কাহিনী পেশ করি সেটা হচ্ছে কাবিনে মালিক আপনারা জানেন রাসুল সাল্লাহ সাল্লাম এক যুদ্ধ থেকে আসার পরে আরেকটি যুদ্ধে বের হওয়ার জন্য প্রস্তুতি নিলেন সেটা ছিল তাবুকের যুদ্ধ ওই সময়ে মানুষের হাতে কোনো টাকা পয়সা ছিল না তিনি সকলকে সহযোগিতা করার জন্য বলেছিলেন সেই দিন উমার রাজি আল্লাহ তালানহ তার অর্থ সম্পদের অর্ধেক দান করেছিলেন সেই দিন আবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহ বলেছিলেন আল্লাহ রাসুল আল্লাহকে এবং আপনাকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম সেদিন ওসমান রাজি আল্লাহ তালানহ বলেছিলেন যত মানুষ যাবে যত উঁট যাবে যত খাওয়া খরচ লাগবে তার সমস্তের অর্ধেকের খরচ আমি বহন করব। এই প্রস্তুতি নিয়ে রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাবুকের যুদ্ধে চললেন এদিকে কাবিন মালিক মনে মনে ভাবলেন আমি যাব তবে আমার ঘোড়া দ্রুতগামী ঘোড়া কালকে বের হলেও চলবে কাল যখন হয়ে গেল তখন তিনি ভাবলেন যেহেতু আমার দ্রুতগামী ঘোড়া আজকে না বের হয়ে কালকে বের হলো হবে পরের দিনও হয়ে গেল তখন তার মনটা একটু দুর্বল হয়ে গেল আজকে তৃতীয় দিন তাকে কোথায় পাব তারা কত দূর গেছে এই চিন্তা ভাবনা করে তিনি বাড়িতে থেকে গেলেন তিনি মিথ্যা কথা ভিতরে বানাতে লাগলেন কিভাবে রাসুলের সামনে মিথ্যা কথা বলে বাঁচা যায় তিনি বলেন আমি কথা এমনভাবে সাজাতে পারি মিথ্যা কথা যদি মানুষের সামনে বলি তাহলে মানুষ মনে করবে এটা সত্য আমি প্রস্তুতি নিলাম আল্লাহ রাসুলের সামনে মিথ্যে কথা বলে বেঁচে যাব যুদ্ধ শেষ হলে রাসুল সাল্লাহ আলি সাল্লাম দেশে ফিরলেন তিনি মসজিদে গিয়ে দূরে কাজ সলাত আদায় করে বসলেন আরও বহু মানুষ যারা যুদ্ধ উপস্থিত হয়নি তারা সবাই মিথ্যে কথা বলে রাসুলের সামনে থেকে উঠে গেল আমার সাথে আরও দুজন ছিল যারা ভাবছিল এই বিষয়টি তার একজন হচ্ছে মোরারাবেন রাবি আর একজন হচ্ছেন হেলাল বিন উমাইয়া আমি আমার মিথ্যার প্রস্তুতি নিয়ে মিথ্যের ডালি নিয়ে রাসুলের সামনে বসলাম আল্লাহ রসুল আমাকে বললেন কাবিন মালেক তুমি যুদ্ধে যাওনি কেন তখন আমার একটি মিথ্যে বলারও শক্তি ভিতরে আসলো না আমি বলে দিলাম এই কারণে যেতে পারিনি আল্লাহ রাসুল বললেন আমাকে কাব তুমি এখান থেকে উঠে যাও তোমার বিষয়টি আল্লাহ দেখছেন কাব রাজি আল্লাহ তালন ওখান থেকে উঠে গেলেন আরও দুইজন কিছুদিন পরে আল্লাহ রসুল তাদেরকে বললেন তারা যেন তাদের স্ত্রীর সাথে কথা না বলে তিনি তাদেরকে নিষেধ করে দিলেন তারা কারোর সাথে কথা বলতে পাবে না কয়েকদিন পরে আল্লাহ রসুল বলে দিলেন তারা তাদের স্ত্রীর সাথে কথা বলতে পাবে না হেলাল বিন ওমাইয়া মোরার বিন রাবি তারা বৃদ্ধ মানুষ ছিল তাদের স্ত্রীরা আল্লাহ রসুলের কাছে গেল গিয়ে বলল আল্লাহ রাসুল আমাদের স্বামীরা বৃদ্ধ মানুষ আমাদের সেবার প্রয়োজন রয়েছে আল্লাহ রসুল তাদের দুইজনের অনুমতি দিয়ে দিলেন কাবিন মালেককে তার স্ত্রী বললেন আপনি আল্লাহ রসুলের কাছে যান অনুমতি চেয়ে নিয়ে আসেন কাবিন মালেক বললেন না আমি আমার স্ত্রীর ব্যাপারে অনুমতি চাইতে যাব না আল্লাহ রসুল যা বলবেন সেটা আমি মেনে নিতে থাকবো কাবিন মালিক রাজি আল্লাহ তালানো বলেন আমি মসজিদে গিয়ে যখন আল্লাহ আকবর বলে সালাত শুরু করি তখন আল্লাহ রসুল আমার মুখের দিকে দেখেন আর আমি যখন সালাম ফিরে তার দিকে দেখি তখন আল্লাহ রসুল তার মুখটা ফিরিয়ে নেন দিন যায় রাত্রি যায় হঠাৎ একদিন একটা পত্র দেখলাম পারস্যের নেতার পক্ষ থেকে যে কাবিন মালিক তোমার নবী নাকি তোমার সাথে মন্দ আচরণ করছে তুমি ইচ্ছে করলে ফিরে আসতে পারো এখানে তিনি দুঃখ করে ওই পুত্রটাকে একবারে টুকরা টুকরা করে ছিঁড়ে একবারে খান খান করে দিলেন কেন তিনি কষ্ট পেলেন অমুসলিম আমার উপরে হাত খেলাতে চায় আমি এত পিছনে পড়ে গেছি এই কথা বলে দুঃখ করে তিনি ওই পত্রটিকে ছিঁড়ে টুকরা টুকরা করে দিলেন সম্মানিত দর্শক মণ্ডলী কোনো একদিনের ঘটনা পঞ্চাশ দিন পরে রাসুল সাল্লাহ আলি সাল্লাম লোককে পাঠালেন কাবিন মালিকের বাসায় যাও তার ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেছে তার তোবা কবুল হয়ে গেছে লোকটা এসে বলল কাবিন মালিক আপনার তোবা কবুল হয়ে গেছে কাবিন মালিক খুশি হয়ে তার কাছে যে কাপড় ছিল সেই কাপড়গুলি তাকে দান করে দিল এবার কাবিন মালিক মসজিদে ঢুকলেন মসজিদে ঢুকে বলছেন আল্লাহ রসুল এই সংবাদ আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুল বললেন কাবিন মালেক এই সংবাদ আমার পক্ষ থেকে নয় এই সংবাদ আল্লাহ তালার পক্ষ থেকে তখন কাবিন মালিক সিজদাই পড়ে গেলেন সম্মানিত দর্শক মণ্ডলী বিরাট লম্বা হাদিসের সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে শোনালাম তার একটা অংশ হচ্ছে কাবনি মালিক মিথ্যে কথা বলার জন্য প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু তিনি মিথ্যে বলেননি মানুষ যদি মিথ্যে পরিহার করে তাহলে দুনিয়াতেই সফলতা পাবে মিথ্যা পরিহার করে কাবিন মালেক দুনিয়াতেই সফলতা পেয়েছেন তার প্রমাণে বোখারি মুসলিমের হাদিস বিশাল লম্বা ঘটনা লম্বা ঘটনাতে যেটা আমরা সফলতা দেখছি সেটা হচ্ছে সত্য কথা বলা তিনিও যদি মিথ্যা কথা বলে পার হয়ে যেতেন তাহলে দুনিয়াতে বেঁচে যেতেন হয়তোবা কিন্তু পরকাল হারিয়ে যেত কিন্তু সত্য কথা বলার কারণে আল্লাহ তালা তার মান এত বেশি করে দিলেন যে তিনি এখন ইহকালও সফল পরকালও সফল সত্যের সফলতা সত্যের জয় সত্যের জয় চিরদিন সত্য যার কাছে আছে সফলতা তার কাছে আছে মিথ্যে যার কাছে আছে ধ্বংস তার কাছে আছে অনিবার্য সে ধ্বংস হবেই দেখুন আবহরার রাজি আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সালাসন কাতন সালাসন মঞ্জিয়াতন তিনটি কাজ করলে মানুষ ধ্বংস হয়ে যায় তিনটি কাজ করলে মানুষ বেঁচে যায় তিনটি কাজ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় তিনটি কাজ মানুষকে বাঁচিয়ে দেয় এই কথা বলার পরে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন ফাম্মাল এত যে তিনটি কাজে মানুষ বেঁচে যায় তার একটি হচ্ছে তাকু আল্লাহ আলানিয়াতে আল্লাহকে ভয় করা প্রকাশ্য ও গোপনে যারা প্রকাশ্যে আল্লাহকে ভয় করবে যারা গোপনে আল্লাহ তালাকে ভয় করবে তারা ইহকালও সফলতা পাবে তারা পরকালও সফলতা পাবে তারা সফলতা পাবেই এরপর আল্লাহ রসুল বললেন কৌলুল হাক্কে ফির রেজাওয়া সাখাত মানুষ যদি সত্য কথা বলে সন্তুষ্ট হলেও মানুষ যদি সত্য কথা বলে অসন্তুষ্ট হলেও তাহলে সফলতা সে পাবেই যেই বিচারাচার চলছে একেবারে মিথ্যে ভিত্তির উপরে কোটকাচারি চলছে মিথ্যের উপরে জজ জানে না আসল ঘটনা উকিল জানে না আসল ঘটনা সবাই মিথ্যে করে সাজিয়ে একজনকে ফাঁসি দিচ্ছে জেলে দিচ্ছে আল্লাহ সমাদ ধনিয়া চলছে মিথ্যের উপরে প্রত্যেকটা দায়িত্বশীল মিথ্যের আশ্রয় নিয়ে জীবিকা নির্বাহ করার চেষ্টা করছে একটুকু ভাবতে চায় না মিথ্যে তার জন্য কত ভয়াবহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ বিরতির পরে মিথ্যা সম্পর্কে অতীব গুরুত্বপূর্ণ কথা হবে আসসালামু আলাইকুম রহমত আল্লাহর কালাম আন বুঝতে চান আন বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল আন শিরোনামে রুলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায় اقرأ وخيا ورتل القرآن اصبح بصوتك কোরআনকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be yeah. wrong. দেখুন Dr. Jaquiret Sange Alap Kori, প্রতি Shonibar, রাত Shattai, Apuno Shamprachar, সম্প্রচার Shade Notai, Bangladesh, Peace TV, Banglai. Iman, ইমান উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়াল্লামের শিক্ষাসমূহ কি শেখ হারুন হুসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা যে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য অপেক্ষা করছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি জাজাকমুল্লা খায় সত্য গ্রহণ করা যে কত জরুরি তা মানুষ জানে না সত্য যে মানুষকে দুনিয়াতে সম্মানী করে তার জাজল্য প্রমাণ হচ্ছে কাবিন মালিক কাবিন মালিকের সম্মান সত্যের কারণে কিভাবে সমাজে ছড়িয়ে গেল কেয়ামত পর্যন্ত তার সম্মান মানুষের কাছে সত্যের কারণে বলছিলাম আমরা তিনটি কারণে মানুষ ধ্বংস হয় আর তিনটি কারণে মানুষ বেঁচে যায় তা একটি কারণ হচ্ছে প্রকাশ্যে ও গোপনে আল্লাহকে ভয় করা আর দ্বিতীয় হচ্ছে যে সলি হলেও সত্য কথা বলবে আজকে প্রত্যেকটা জায়গায় মিথ্যা পরিপূর্ণ অথচ মিথ্যা মানুষের জন্য জাহান্নামের মাধ্যম পিতার বিরুদ্ধে সাক্ষী যেতে পারে ভাইয়ের বিরুদ্ধে যেতে পারে মায়ের বিরুদ্ধে যেতে পারে পৃথিবীর যার বিরুদ্ধে যাক না কেন সত্য কথা বলতে হবে আপনি ইহকালও সফল হবেন পরকালও সফল হবেন ফাঁসি হলেও সত্য কথা বলতে হবে সুলি হলেও সত্য কথা বলতে হবে আপনি ইহকালও সফল হবেন পরকালও সফল হবেন সত্যের ফল সফল হবেই সত্য বলে যারা সফল হবে তারা সত্য গ্রহণ করে যারা জান্নাতে যাবে তারা তাই তাল্লা রসুল বললেন তিন শ্রেণীর মানুষ বেঁচে যাবে ইহকালে ও পরকালে তার দ্বিতীয় হচ্ছে সত্য বলে যারা তিন অলিকতেসাদ ফিল ফাকরে অল মাইশা খরচে মধ্যম পন্থা অবলম্বন করে যারা তারা সফল হবে ইহকালে ও পরকালে খরচের ব্যাপারে সব সময় বিবেচনা করে খরচ করতে হবে একটা স্ত্রীর জন্য শাড়ি নেবেন চিন্তা ভাবনা করে নেবেন হয়তোবা এমন একটা শাড়ি কিনে ফেললেন তাতে তিন হাজার টাকা লেগে গেল পরের দিন দেখা যাচ্ছে এক হাজার টাকার অতীব প্রয়োজন অথচ শাড়িটা পনেরোশো টাকা বা দুই হাজার টাকা দিয়ে নিলে আপনার সংসারও চলতো টাকাটা থেকে যেত আপনি অতীব প্রয়োজনে কাজটা করতে পারতেন এই যে আপনি বাজারে গিয়ে না বুঝে প্রয়োজন ছিল না এমন কিছু জিনিস কিনে ফেললেন না বুঝে আপনার কিছু তরিতরকারি নিয়ে ফেলেছেন না বুঝে আপনি কিছু পরে প্রয়োজন লাগবে আসবাবপত্র সেগুলো কিনে ফেলেছেন যে আসবাবপত্র তিন মাস পরে হলেও হবে কিন্তু আজকে কিনতে গিয়ে টাকাটা আটকে দিলেন আর খুব জরুরি প্রয়োজন চলে আসলো তখন আপনি আর কাজ করতে পারলেন না এই জন্য আল্লাহ রসুল বলেছেন মধ্যম পন্থায় খরচ করো তাহলে ইহকালে বেঁচে যাবা পরকালে বেঁচে যাবা চিন্তা ভাবনা করে খরচ করো তাহলে তোমাদের সফলতা হবে ইহকালে ও পরকালে এরপরে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তিনটে জিনিসে মানুষ ধ্বংস হবেই তার একটি হচ্ছে সহন্যতা কৃপণতা কৃপণতাকে মেনে নেয় যারা যে কৃপণতাকে মেনে নেবে সে ধ্বংস হবেই রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লায়াত খুল জান্নাতা বাখিল কৃপন জান্নাতে যাবে না রাসুল সাল্লাহ সাল্লাম সর্বদা বলতেন আল্লাহ ইন্নি আউজবে কুমিনাল বখল হে আল্লাহ তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাচ্ছি আল্লাহ তুমি আমাদেরকে কৃপণতা থেকে রক্ষা করো কৃপণতা এমন একটা জিনিস যাতে মানুষ ধ্বংস হবেই এই কারণে আল্লাহ রসুল বলেছেন অত্যাকু সোহা অসোহা কামান কানা কাবলাকা তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করে দিয়েছে এই কারণে রসুল সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের লক্ষণ হচ্ছে মানুষের উপরে কৃপণতা চাপিয়ে দেওয়া হবে কৃপণ যে হবে সে ধ্বংস হবেই দুই হাওয়ান মোত্তাবাউন প্রবৃত্তির অনুসরণ করবে যে সে ধ্বংস হবেই প্রবৃত্তির মানে মনে যেটা চাই সেটা করে মনে চাই প্যান্ট পায়জামা টাকনো নিচে রাখতে তো রাখে তো ধ্বংস হবেই মনে চাই দাড়ি চাঁচতে তো দাড়ি চাঁচে তো ধ্বংস হবেই মনে চাই ফজরের সলাৎ এসার সলাৎ জামাতে আদায় না করা তো মুনাফেক হবেই মনে চাই একজন নারী নগ্ন পোশাকে চলবে মনটা চাচ্ছে মাথার কাপড় দিবে না মন চাচ্ছে ফতুয়া গায়ে দিয়ে স্কুল কলেজে যাবে সবাই দেখতে পাবে তো মন মতে চলে যারা জাহান নামে যাবে তারা সুদ খায় যারা মন মতো চলে তারা ঘুষ খায় যারা মন মতো চলে তারা মিথ্যা কথা বলে যারা মন মতো চলে তারা প্রতারণা দেয় যারা মন মতো চলে তারা যে মন মতো চলবে সে ধ্বংস হবেই এই জন্য আবু হরে রাজি আল্লাহ তালানহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হজিবতের নার বিশ্বাহত ও হজিবতের জান্নাত বিল হে জাহান নামকে ঘেরা আছে মনের প্রবৃত্তি দ্বারা মনের ইচ্ছা দ্বারা মন মতে চললে মানুষ জাহান নামে যাবে আর জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দ্বারা কষ্ট ক্লেশ দ্বারা নিয়ম নীতি ছাড়া একজন মানুষ জান্নাতে যেতে পারে না খুব কঠোর পরিশ্রম ছাড়া একজন মানুষ জান্নাতে যেতে পারে না জান্নাত পাওয়া খুব খারাপ ব্যাপার তো অত্র হাদিসে রাসুল সাল্লাম বলেছেন ইচ্ছা মতো চলবে যারা ধ্বংস হবে তারা জাহান নামে যাবে তারা তিনি তিন নম্বর বাক্যে বললেন এ জাবুল মারে এ বেনাফসেহি আত্ম অহংকারী যারা ধ্বংস হবে তারা যারা অহংকার করে গৌরব করে তারা ধ্বংস হবে বিচারের মাঠে যখন অহংকারী স্বৈরাচারী স্বেচ্ছাচারীকে আল্লাহ জাহান নামে দিবেন তখন জাহান নাম পাল্টা বলবে আল্লাহ কেন আমার উপরে প্রাধান্য দেওয়া হলো স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারীকে তখন আল্লাহ তালা বলবেন শোনো এর নাম আন্তি গসাবি যাহার নাম তুমি আমার রাগ তুমি আমার গজব উয়াদ দেবো বেকে মানে আশাও মেনে এবাদি আমার বান্দার যাকে ইচ্ছে তোমার দিয়ে শাস্তি দেব অহংকারীকে আমি তোমার দিয়ে শাস্তি দেব বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন তিন শ্রেণীর মানুষ বেঁচে যাবে অত্র হাদিসে বলা হয়েছে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে সত্য কথা বলে যারা সুলি হোক আর ফাঁসি হোক সত্য গ্রহণ করে যারা তারা বাঁচবেই তাদের সফলতা আসবেই আর তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই তার এক শ্রেণীর মানুষ প্রবৃত্তির অনুসরণ করে যারা তার এক শ্রেণীর মানুষ কৃপণতা অবলম্বন করে যারা তার এক শ্রেণীর মানুষ অহংকার করে যারা তারা ধ্বংস হবেই অহংকারীর ফলাফল জাহান্নাম বলছিলাম সত্য মানুষকে সফলতায় নিয়ে যায় সত্য মানুষকে জান্নাতে নিয়ে যায় দেখুন সেই কালেও মানুষ মিথ্যাকে ভয় করত। মিথ্যে কথা বলতে রাজি হতো না আমরা বোখারি মুসলিমের এক বর্ণনাতে দেখি যে আবু সুফিয়ান যখন মুসলমান হয়নি তখন ইরাকে গেছিল একবার ব্যবসা করতে আরও অনেকেই ছিল তার সাথে হেরাক্লিয়াস তার কাছে একটা পত্র দিয়ে পাঠিয়েছিলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম সেই পত্রটা হেরাক্লিয়াসের কাছে পৌঁছিলে হেরাক্লিয়াস পড়ে খোঁজ খবর নিল যে ওই এলাকার কোনো মানুষ এসেছে কি না হেরাক্লিয়াস বুঝতে পারল জানতে পারল যে বেশ কিছু মানুষ ওই এলাকার এখানে ব্যবসা করতে এসেছে তাদেরকে ডেকে পাঠানো হলো সব যখন উপস্থিত হলো তখন তার দোভাসিকে হেরাক্লিয়াস বলল এই শোনো তাদের জিজ্ঞাসা করো তার নিকটের সবচেয়ে কে আবু সুফিয়ান তখন উত্তরে বলল আমি হচ্ছি তার নিকটের মানুষ আমি তার বংশের মানুষ তখন হেরাক্লিয়াস বলল শোনো তুমি তাকে সামনে রাখো আর যারা তার সাথী আছে তাদেরকে তার পিছনে রাখো আমরা তাকে জিজ্ঞাসা করব। ও যদি সত্য কথা বলে ভালো আর যদি সত্য কথা না বলে তাহলে যত মিথ্যা কথা বলল ওরা সবাই ওই মিথ্যাগুলি সমাজে ছড়াবে বোখারে মুসলিমের হাদিস হেরাক্লিয়াস অনেক জিজ্ঞাসা করল যারা তাকে মানে তারা দুর্বল মানুষ না সবল মানুষ বলা হলো দুর্বল মানুষ তার দিন কবুল করার পরে আবার কেউ দিন থেকে ফিরে যায় কি না মোরতাদ হয় কি না বলা হলো না তার দিন কবুল করার পরে আর কেউ ফিরে যায় না তারপরে বলা হলো যে তিনি যে নবী বলে দাবি করেছেন এই বংশে এরকম কেউ নবী বলে কোনো দিন দাবি করেছিল কি না বলে না এরকমভাবে তার কোনো মানুষ পূর্বে এরকম দাবি করেনি তারপরে বলা হলো যে তার উপরে এরকম কোনো মিথ্যা অপবাদ লাগানো হয়েছিল কি না না কোনো মিথ্যা অপবাদ তার উপরে লাগানো হয়নি তারপরে বলা হয়েছিল সে ওয়াদা খেলাপ করে কি না বলছে না ওয়াদা খেলাপ করে না তবে আমাদের সাথে একটা ওয়াদা রয়েছে জানি না সেটা রক্ষা করবে কি না আবু সুফিয়ান বলছে এই কথা যে আমি নিশ্চিত জানি যে মোহাম্মদ সাল্লি সাল্লাম অদা ভঙ্গ করবেন না কিন্তু আমি শুধুমাত্র এই কথাটুকুই ভিতরে ঢোকাতে পেরেছি যে জানি না সে কি করবে এটা কিন্তু আমার আন্তরিকভাবে মিথ্যা হয়েছে কেননা মোহাম্মদ জীবনে কোনো দিন মিথ্যে কথা বলেননি অদা ভঙ্গ করেননি অতএব এই অদাও নিশ্চিত সে ভঙ্গ করবেন এটা আমি জানি তবু আমি এই কথাটা একটু ভিতরে ঢোকালাম আর কিছু বললাম না এই জন্য যে আমি লজ্জা করছি তারা আমার নামে মিথ্যায় ছড়াবে সম্মানিত দর্শক মণ্ডলী বোখারির এক লম্বা হাদিস এ হাদিসের এ অংশে আবু সুফিয়ান লজ্জা করছে যে আমি মিথ্যা কথা বলতে পারছি না আমি চাচ্ছিলাম আজকে মোহাম্মদের উপরে মিথ্যা কথা বলে তাকে আজকে সমাজে অপমানিত করে দিই তাকে আজকে সমাজে পর্যদস্ত করে দিই তার কথাগুলি আজকে মিথ্যা ছড়িয়ে দিই কিন্তু আমি লজ্জা করছি কেমনে আমি মিথ্যে কথা বলি আমি যদি মিথ্যে কথা বলি তাহলে এরা সবাই আরবের মাটিতে ছড়াবে যে মোহাম্মদ মিথ্যুক আবু সুফিয়ান যা বলেছে সব মিথ্যে কথা বলেছে সম্মানিত দর্শক মন্ডলী মিথ্যে কথাকে জাহেলেদের যুগে ভয় করত। এখন তো মিথ্যে কথাকে মানুষ ভয় করে করে জাহেলেদের যুগে ভয় করত। অতএব আমরা মিথ্যা থেকে বেঁচে থাকার চেষ্টা করি মিথ্যেকে পরিহার করি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আমরা যেন কোনো সময় মিথ্যার আশ্রয় না নিই আমরা যেন আমাদের ইহকাল এবং পরকালকে সফল করতে পারি আল্লাহ আমিন সুবানাক আল্লাহ হামদিকা আসাদ আল্লাহ আন্তা আস্তাক ফেরক অতবিলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা ডক্টর জাকিরের আন্তরিক বার্তা শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ বলে দিয়েছেন পবিত্র কোরআনে সুরা ফুসিলাত সুরা নম্বর একচল্লিশ আয়াত নম্বর চৌত্রিশ হে নবী ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন বাংলা মানবতার সমাধান